উপস্থিত সম্মানিত নারী ও পুরুষ মুসল্লিয়ানগণ যেহেতু রজব মাস একটি মত রয়েছে এই মাসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের মেয়েরাজ অনুষ্ঠিত হয়েছিল ইসরা অনুষ্ঠিত হয়েছিল যদিও মতটি খুব মজবুত নয় ছয়টি মত পাওয়া যায় সুতরাং এই বিষয়ে আজকে আলোচনা করব বলে ধারণা করেছিলাম কিন্তু সমকালীন প্রসঙ্গ এতটাই জটিল হয়ে পড়েছে পত্র পত্রিকা প্রচার মাধ্যমগুলো অন্যান্য প্রচার মাধ্যম radio TV radio TV internet এমনকি মোবাইলে পর্যন্ত সর্বত্র যে খবর আকাশে বাতাসে জলস্থলে অন্তরিক্ষে ভেসে বেড়াচ্ছে সেটি হল রোগ এটি প্রসঙ্গে হয়তোবা আলোচনা হয়েছে গত দুই এক জমায় হওয়ারই কথা তারপরেও যেহেতু খুবই ভাইটাল এবং খুবই টাইম ডিফিটিং সময় উপযোগী সুতরাং একটু কথা উপস্থাপন না করলেই নয় আল্লাহ ওয়াহদাহু লা শারীকা ইব্রাহিম আলাইহিসসালামের ভাষায় বা তার বরাতে বলেছেন ওয়াইদা মারুতু ফাহুয়া ইয়াশফিন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইসকিন তিনি আমাকে খাওয়ান তিনি আমাকে পান করান খাওয়ানো পান করানো সুস্থ করা ইত্যাদি সম্পূর্ণরূপে চূড়ান্তভাবে আল্লাহর হাতে যদিও মা শিশুকে খাওয়িয়ে দেয় কিন্তু মূলত খাওয়ার যোগান দেয় কে আল্লাহ ওয়াহদাউল্লাহ আশারিক আলাহ যদিও ডাক্তার সাহেব ওষুধ দেন চিকিৎসার বিধান দেন কিন্তু মূলত সুস্থতা দান করেন কে আল্লাহ ওয়াহদাহুলা শারিক আলাহ মানুষ যখন সত্যিকার পক্ষে দৃঢ়ভাবে মান আনে ইসলাম গ্রহণ করে তার কাছে মৃত্যুর বিষয়টা খুবই হালকা হয়ে যায় এটা মনে রাখতে হবে মুসলিম মুজাহিদরা যখন যুদ্ধে যেতেন যখন তাদেরকে প্রতিপক্ষ বলতো যে তোমাদের তো সৈন্যবাহিনী অত্যন্ত ছোট তোমাদের অস্ত্র শস্ত্র অত্যন্ত কম তোমরা কোন সাহসে আমাদের এই বিশাল বাহিনীর সাথে প্রশিক্ষিত বাহিনী এত অস্ত্র শস্ত্রের মোকাবেলা করতে সাহস পাও তখন তাদের একটা ভালো জবাব ছিল এইটাই যে তোমরা যতটা বাঁচতে চাও আমরা ততটা মরতে চাই অর্থাৎ তোমরা জীবন বাঁচিয়ে যুদ্ধ করতে চাও আর আমরা শাহাদতের আশা নিয়ে যুদ্ধে নামি সুতরাং এই জায়গায় আমরা জিতে যাই এই জায়গায় তোমরা পরাজিত হও আমরা তো বাঁচার আশায় যুদ্ধে নামি না আমরা যুদ্ধের প্রথম উৎস মানে প্রথম উদ্দেশ্য থেকে আমরা শহীদ হব কাজে এই জায়গায় তোমরা প্রথমেই হেরে যাও এই জায়গায় আমরা প্রথমেই জিতে যাই কাজেই তোমরা ওই অস্ত্রের কথা বলো না আর তোমরা ওই সৈন্য বাহিনীর সংখ্যার কথা বলো না এটা মনস্তাত্ত্বিক ব্যাপার মনস্তাত্ত্বিকভাবে সাইকোলজিক্যালি তোমরা আগেই দুর্বল এবং আমরা আগেই সবল সময় তো উপস্থিতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী বলেছেন যে মা আনজালাল্লাহু মিন আন আল্লাহ ওয়াহদাহু এই পৃথিবীতে যত রোগ প্রেরণ করেন তার জন্য আবার তিনি শেফারও ব্যবস্থা করে রেখেছেন ওষুধের ব্যবস্থা করে রেখেছেন মা আনজালা মা যদি আসে তাহলে আর তারা বোঝায় আলাল অমুম অমুম বলা হয় জেনারেলাইজেশন যেটা ইংরেজিতে বলা হয় সকল ধরনের ছোট হোক বড় হোক পুরাতন হোক অভিনব হোক বা যেটা আপাতত আবিষ্কার করা যাচ্ছে না বা ধরা যাচ্ছে না ডায়াগনোসিস ধরা পড়ছে না এটার মূল কারণ কি গবেষণা করেও পাওয়া যাচ্ছে না আল্লাহ বলেন মা আনজালাল্লাহ জানা অজানা বোধগম্য অবোধগম্য বা দূর বোধগম্য বা পরে বোধগম্য হবে এমন যত ধরনের রোগ পৃথিবীতে আসে তা পাঠান কে আল্লাহ পাঠান মা আনজালাল্লাহ মিন্দা ইল্লা আনজালাল্লাহু আন আল্লাহ পাক তার জন্য শিফা নাজিল করে রেখেছেন কিন্তু গবেষণা করে বের করে নিতে হবে কিছু কিছু কথা কোরআনে এসেছে কিছু কিছু চিকিৎসার কথা হাদিসে এসেছে সহিল বুখারিতে একটা বিরাট বিভাগে রয়েছে কিতাবত্তে ডাক্তারের অধ্যায় ইমাম ইবনে কাইম জাওজিয়া তার জাদুল মাআদ পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সিরাতুন নবীর গ্রন্থ যেটা সবচেয়ে বিশুদ্ধ যেটা সেটার মধ্যে একটা বিরাট ভলিউম তিনি রচনা করেছেন সেটার নাম হলো তিব্বুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা তারপরে আল্লাপাক মানুষকে ব্রেন দিয়েছেন চিন্তা শক্তি দিয়েছেন গবেষণা শক্তি দিয়েছেন তারা সেই চিন্তার দ্বারা গবেষণার দ্বারা আল্লাহর রহমতে এবং আল্লাহর তৌফিকে তারা প্রত্যেকটা রোগেরই চিকিৎসা বের করতে সক্ষম হবে এটা হাদিসের দ্বারা প্রমাণিত ইনশাআল্লাহ এবং সে গবেষণা মুসলিমেও করতে পারে অমুসলিমেও করতে পারে যেহেতু এটা ইবাদত না গবেষণা কর্ম এটা একটা জটিল তথ্য দিচ্ছে আপনাদের সামনে মহাকাশের গবেষণা পারমাণবিক গবেষণা ইত্যাদি ইত্যাদি গবেষণা যত জটিল গবেষণা সেটা মুসলিমও করতে পারে কাফেরও করতে পারে মুসলিম যদি সোয়াবের নিরাপত্তা করে সোয়াব হবে মোশরেক কাফেররা যেহেতু তাদের জন্য কোনো সোয়াব নাই তারা সোয়াব পাবে না এই হলো পার্থক্য মুসলিমরা গবেষণা করুক চিন্তা করুক অতীত যুগে চিকিৎসা শাস্ত্রের সবচেয়ে বড় অবদান মুসলিমদেরই আজকে আমি সে সকল নাম বলতে চাচ্ছি না মুসলিমদেরই সবচেয়ে সর্বপ্রথম অথেন্টিক গ্রন্থ যেটা সেটা মুসলমানদের সেটা মুসলমানরা প্রথম করেছে বু আলী আবনে সিনা তার আল কানুন গ্রন্থ যেটা আমি নিজে কয়েক পাতা আমি তো ডাক্তার না কয়েক পাতা এমনি উল্টে পাল্টে দেখে এসেছি সৌদি আরবের লাইব্রেরিতে তবে বু আলী আবনে সিনা আকিদার দেখতে খারাপ মুসলিম কিন্তু আকিদা খারাপ তার ধারণা ছিল যে তার কাছে ওহি আসে এবং ওহি প্রসঙ্গে তার ধারণা হলো অন্তরে যদি পরিচ্ছন্নতা থাকে মানুষ যদি খুব আল্লাহ ধ্যান গবেষণা করতে করতে স্বচ্ছ আত্মার অধিকারী হয় তার কাছে উপর থেকে সরাসরি ওহি আসতে পারে ওহির জন্য নবী হওয়া জরুরি নয় যেহেতু তিনি বিরাট গবেষক ছিলেন কেমিস্ট ছিলেন বৈজ্ঞানিক ছিলেন তার ধারণা যে এটা তার কাছে ওহি আসতেছে কিন্তু বিজ্ঞান ওহি নয় ওহি হলেও সেটা হলো ওহি এলহামি ওহি রেসালত নয় নবুয়তের এবং রেসালাতের যে ওহি সে ওহি নয় এটা হলো এলহাম আল্লাহর পক্ষ থেকে ইনটুইশন হয় মনের মধ্যে জাগে না হলে একটা মানুষ কি করে বুঝতে পারে যে যে আল্লাহ যত প্রকারের রোগ পাঠিয়েছেন তার জন্য প্রতিরোধ পাঠিয়েছেন তিনি নিজেই গবেষণা করে বের করে নিতে হবে সে গবেষণা মুসলিমও করতে পারে সে গবেষণা অমুসলিমও করতে পারে আমি আশার বাণী শোনাতে চাই শুধু হতাশার কথা বলতে চাই না সারা বিশ্বে দেখা দিয়েছে এটা মানুষের পাপের ফল কিন্তু রোগ আসে কেন এটা মানুষের পাপের কারণে এটা আবার আল্লাহ পাক বলে দিয়েছেন ছোটখাটো টুকটাক রোগ বালা এগুলা না বড় বড় মহামারী যেগুলো আসে সেগুলো আসে মানুষের পাপের কারণে আল্লাহ ওয়াহদাহু বলে দিয়েছেন আউযু বিল্লাহি মিনাশ আর রুমে আয়টি রয়েছে ফাবিমা কাসাবাত আইদিন নাস পৃথিবীর বুকে যত ধরনের জাহার আল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহর জলস্থলে অন্তরিক্ষে সর্বত্র যত ধরনের ফসাদ যত ধরনের সমস্যা যত ধরনের মানবিক সমস্যা বলো যত ধরনের বায়ুর সমস্যা এখন তো বায়ুর সমস্যা মারাত্মক খালি যে করোনা ভাইরাস নিয়ে আমরা আছি তার চেয়ে জটিল সমস্যা অনেকদিন আগেই বাংলাদেশে হয়ে রয়েছে এয়ার পলিউশন হয়ে আছে বাতাসের মধ্যে সীসা বিষ শুধু সরছে যত দূর থাকা দরকার তার চেয়ে অনেক বেশি বাংলার বাতাস উঠতেছে সাউন্ড পলিউশন এই আওয়াজ এই আওয়াজ এই গাড়ির আওয়াজ যে অন্যায়ভাবে হরণ দিচ্ছে বসে বসে বেউকুর মতো হরণ দিয়ে চলেছে খামাখা চিৎকার পাচ্ছে যেখানে সেখানে ছেলেদের খেলার মাঠ নাই ওরা প্রতিটা গলিকে খেলার মাঠ বানিয়ে নিয়েছে প্রতিটা গলির মধ্যে ওরা চিৎকার করতেছে ঘরের মধ্যে মানুষ বসবাস করতে পারছে না এমন লেখাপড়া করতে পারছে না রুগী ঘুমাতে পারছে না এবাদত করে এবাদত করতে পারছে না এর মধ্যে আবার বিবাহের বাজনা ঘর প্রকম্পিত করে তারা বাজনা বাজাচ্ছে তোমার কমিউনিটি হল আছে তুমি কোন বুদ্ধিতে কোন আক্কেলে কোন বিবেচনায় মানুষ যেখানে বসবাস করে সেখানে ওই রকম ধুরুম ধুরুম বাজনা বাজাচ্ছে ঘন্টার পর ঘন্টা তোমার কি কমন সেন্স নাই এই যে সাউন্ড পলিউশন মোবাইলের পলিউশন ডাক্তাররা বারবার বলে দিচ্ছেন এই যন্ত্রটা প্রয়োজনীয় কিন্তু খুব ক্ষতিকর ব্রেনের ক্ষতি করে কানের ক্ষতি করে স্নায়ুর ক্ষতি করে হার্টের ক্ষতি করে এমনকি কেউ যে এই পকেটে রাখে তার যৌনাঙ্গের ক্ষতি করে যতটুকু প্রয়োজন অতটুকু রাত দিন চব্বিশ ঘন্টা শুধু ছেলেরা নয় গাড়িতে চলাফেরা করে সত্তর বছরের বুড়া এই মোবাইল দিয়ে খেলতেছে কমন সেন্স নাই প্রতিটা পয়সার তো হিসাব আছে আল্লাহর কাছে এটা তো কেউ কল্পনাও করে না এখন যে অবৈধভাবে একটা মোবাইল করে যে আমি একটা পয়সা নষ্ট করলাম আল্লাহর কাছে এটার হিসাবটা কি বক্তৃতা করতে যায় জায়গায় জায়গায় কোথায় আছেন আমি আলহামদুলিল্লাহ দশ মাইলের দূরত্ব আছি এর মধ্যে পঞ্চাশটা ফোন যাই প্রথমে গালি দেওয়া শুরু করে ফোন আছে বলেই টিপতে হয় বেকার বেউকুফ তোমার এই পয়সার হিসাব তো দিতে হবে আল্লাহর কাছে তোমার স্বাস্থ্য নষ্ট হইতে হবে হচ্ছে এটার হিসাবও দিতে হবে স্বেচ্ছায় সজ্ঞানে তুমি তোমাকে ক্ষতিগ্রস্ত করছো কাজে এই মোবাইলের ব্যবহার যতটুকু প্রয়োজন ওইটুকু তার বেশি নয় কারণ আল্লাহর কাছে আপনার স্বাস্থ্যের হিসাব আছে এটা আল্লাহর দেওয়া আপনার আমানত আপনি স্বেচ্ছায় সজ্ঞনে এটাকে নষ্ট করতে পারেন না একটা পয়সার আপনি অপচয় করতে পারেন না আপনি কৃপন হবেন না আপনি বখিল হবে না কিন্তু আপনি অপচয়কারীও হবেন না শকে শকে অপচয় করছে দৈনিক এখন প্রতিটা ফ্যামিলিতে মিডিয়াম একটা ফ্যামিলিতে কমপক্ষে তিনশো টাকা অপচয় মোবাইলের পিছনে বাচ্চাদের পিছনে সম্মানিত উপস্থিতি পলিউশনের উপরে পলিউশন দেশ ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে তার মধ্যে করোনা ভাইরাস একটা প্রকাশ্য বৃহত্তর সমস্যা জহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস গাছগুলা কেটে ফেলছেন ইটের ভাটা যেখানে সেখানে দিচ্ছেন ও পরিকল্পিত নগরায়ন করছেন পানির উৎসগুলো আপনারা বন্ধ করে দিচ্ছেন সব তো হ্যাফাজার্ডলি করছেন কোনো কিছুর মধ্যে নিয়ম নাই শৃঙ্খলা নাই উশৃঙ্খল চাল চলনে মানুষকে অভ্যস্ত করছেন মানুষকে ভালো কিছু শেখানোর কেউ নাই ভালো কিছু বলারও কেউ নাই যখন বিপদ আপদ কঠিনভাবে চেপে পড়ে তখন হাইকোর্ট থেকে রুল জারি হতে থাকে শুনলাম করোনা ভাইরাসের জন্য হাইকোর্ট রুল জারি করছে সরকারের বিরুদ্ধে মাস্ক কি পরিমাণ আছে এটাকে প্রতিরোধ করার জন্য আমি দূরে দূরে ঘুরছি রাস্তায় রাস্তায় একটু একটু শুনি খবর পুরাপুরি শুনতে পারছি না মাস্ক কি পরিমাণ মাস্কের ঘাটতি আছে কেন সরকার জবাব দাও আর প্রতিরোধের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকার জবাব দাও হাইকোর্টের চতুর্দিকে আমরাও আতঙ্কে আছি হাইকোর্টের চতুর্পার্শ্ব যেন করোনা ভাইরাস থেকে রক্ষা পায় এই জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হোক সরকার রুলের জবাব দিতে দিতে অস্থির হয়ে যাচ্ছে কিন্তু থেমিসের মূর্তি বসান ভালো করে ওখানে প্রথম কাজ তো মূর্তিগুলা সরাতে হবে আল্লাহ পাক যেটা পছন্দ করেন না এটা শিরক একটা মুসলিম কান্ট্রিতে এত ছবি এত মূর্তি বড় নেতার কথা বাদই দিলাম ছোট ছোট হাতি নেতা পাতি নেতা সাতি নেতা শত শত ছবিতে ছবিতে আপনাদের ভরা ভাই ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল যতই বলতেছেন এই যে পাতি নেতারা এত ছবি বানায় না আমাদের দল নেতা তৈরির ফ্যাক্টরি না কেউ শুনে না শুধু ছবির পর ছবি ঝুলাচ্ছেন সারা দেশে আপনারা কি জানেন অকারণে অপ্রয়োজনে যেখানে ছবি ঝুলানো হয় সেখানে রহমতের ফেরস্তা থাকে না রহমতের ফেরস্তা ওই ঘরে ঢুকে না যে ঘরে ছবি ঝুলানো থাকে ছবি টাঙ্গানো থাকে এই যে করোনা ভাইরাস দূর করবেন এটা যদি এই গজব হিসাবে আপনারা মনে করেন মুসলিম হিসাবে যার যার করে দোয়া হলো পরের ব্যাপার আগে সেরেকের আকরগুলা সরানো কান থেকে ঘরের ওয়াল থেকে নামিয়ে ফেলুন ওগুলা সারা দেশে যেখানে যত ছবি টানানো হয়েছে যত মূর্তি টানানো হয়েছে যত ধরনের মোরালের নামেই হোক আর সেটা আপনার বাংলা অনুবাদ করা প্রতিকৃতিই হোক যে নাম দিয়েই বলেন না কেন যা যা তাই তাই মূর্তি মূর্তি যে কোনো জীব জন্তুর পূর্ণাঙ্গ ছবি হোক বা মাটি দেয়া বানান বা তামা দেয়া বানান বা পিতল দেয়া বানান সেটার নামই মূর্তি আপনি নাম যাই দেন না কেন ওখানে রহমতের ফেরস্তা নাজিল হচ্ছে না এই দেশে হ্যাঁ জায়গায় জায়গায় জায়গায় জায়গায় আল্লাহ রহমত তো অবশ্যই আছে আম রহমত আছে আল্লাহর একটা যেটা কাফের উপরেও থাকে রেজেক কে দিচ্ছেন আল্লাহ মুসলিমকে দিচ্ছেন কাফের কেউ দিচ্ছেন আল্লাহ রহমত ছাড়াও কাফেরও বাঁচে না এটা আবার অন্য দিক আম রহমতের কারণে সব মানুষ বাঁচে ইবনে মাজা একটি হাদিস রয়েছে তোমরা জাকাত এবং দান যদি বন্ধ করে দাও আসমান থেকে আল্লাহ বা বৃষ্টি বন্ধ করে দিবেন লাউলাল বাহাইম লামুনি আমিনাল কাতর যদি জীবজন্তু না থাকতো পৃথিবীতে জাকাত এবং সাদগা না দেওয়ার কারণে দান খয়রাত না করার কারণে না করার কারণে আল্লাহ পাক আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতেন কিন্তু আল্লাহ জীব জন্তু বাঁচান ফসলাদিও বাঁচান আল্লাহ পাক কাজে আল্লাহ পাক কি করেন দান খয়রাত না করার কারণে আল্লাহ পাক বৃষ্টি দেন যদি জীবজন্তু না সৃষ্টি করে থাকতেন আল্লাহ পাক তাহলে জাকাত এবং দান খয়রাত না করার কারণে আকাশ থেকে বৃষ্টি আল্লাহ পাক বন্ধ করে দিতেন একটা হলো আম রহমত আর হলো আম গজব আম রহমত যেটা সেটা সকলের উপরে সবসময় থাকে আল্লাহর পক্ষ থেকে আবার আম গজব যেটা সেটা আবার কিছু সংখ্যক মানুষের পাপের কারণে গুনার কারণে পৃথিবীতে আসে আমি কিন্তু কিছু ফর্মুলা বলে যাচ্ছি আপনাদের কাছে আম রহমত যেটা সেটা আল্লাহর পক্ষ থেকে সবার উপরে থাকে কিন্তু গজব যখন নাজেল হয় তখন কিছু সংখ্যক মানুষের পাপের কারণে ভালো মানুষের উপরে চলে আসে আউযু বিল্লাহি মিনাশ রাজিম واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب তোমরা জেনে নাও ওয়ালাম তোমরা জেনে নাও আল্লাহ কঠিন শাস্তিদাতা তার আগে হলো ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা তোমরা ভয় করো সেই ফিতনাকে ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা তোমাদের মধ্যে যারা জালেম যারা অত্যাচারী ফিতনা যখন এসে যাবে গজব যখন এসে যাবে তখন শুধুমাত্র ওই জালেমদেরকেই পাকড়াও করবে না ভালো মানুষদেরকে আক্রমণ করবে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস আল্লাহ নবী বললেন যে একদল লোক কাবা আক্রমণ করে বসবে বায়দা নামক জায়গায় যখন তারা পৌঁছে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব এসে মাটি ধসে যাবে তারা মাটির নিচে পড়ে যাবে মাটির নিচে তারা একেবারে কবরস্থ হয়ে যাবে মানে দাফন হয়ে যাবে এমনি অটোমেটিক মায়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে এটা কিভাবে হবে ওখানে তো অনেক ভালো মানুষও থাকবে ব্যবসায়ী থাকবে নামাজি থাকবে দিনদার থাকবে পরেজগার থাকবে তাদেরকে সহ ধসিয়ে দেওয়া হবে আল্লাহ নবী বললেন যে শোনো দুনিয়াতে মারা যাবে গজবে পাইকারি হবে কিন্তু হাসর হবে দুই ভাবে ওদের মধ্যে যারা মুমিন তারা ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে আর ওদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামে চলে যাবে গজব নাজিল হবে সবার উপরে পাইকারে হবে একটা এরিয়াতে সেখানে ভালো মানুষের উপরেও আসবে খারাপ মানুষের উপরেও আসবে কিন্তু আখেরাতে যখন বিচার হবে ভালো মানুষগুলোকে আল্লাহ কি করবেন জান্নাতে দিয়ে দিবেন খারাপ মানুষগুলোকে আল্লাহ কোথায় দেবেন জাহান্নামে দিয়ে দেবেন করোনা ভাইরাস হোক আর যাই হোক না কেন যদি কোনো মানুষকে আক্রমণ করে মনে করবেন না যে ওই লোকটা খারাপ এই জন্যই তাকে করোনা ধরেছে করোনার কারণ হল খারাপ মানুষ চীনের ব্যাপারে আমরা বলা বলি করছি আমি অতটা জোর দিয়ে বলি না ওভাবে তারপরেও দৃষ্টি আকর্ষণ আজ কয়েকটি বছর যাবৎ উরখুয়ের মুসলিমদেরকে তারা বন্দি করে রেখেছে লক্ষ লক্ষ দশ থেকে বিশ লক্ষ উর্ঘুয়ের মানুষ যতটুকু বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি বন্দি করে রেখেছে তাদের খাওয়া তাদের পড়া আবার নিকৃষ্ট মানের বন্দির মতো তারা বাহিরে বেরোতে পারছে না এমনকি তাদের নামাজ রোজা সালাদ সিয়াম পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে চীনের এই কমিউনিস্ট সরকার কমিউনিস্ট মানে অত্যাচার ওরা সমতার কথা বলে কিন্তু আসলে অত্যাচারে একটা পুলিশি রাষ্ট্র সেখানে খবরও বের করতে দেয় না গণতন্ত্র নামে একটা প্রহসন আছে মাত্র শুধু যারা দাঁড়িয়ে আছে তারাই আছে কেয়ামত পর্যন্ত বদলে না একটা পুলিশি রাষ্ট্রে মুসলিম নিধন এভাবেই তারা করছে এর আগেও করেছে কাশগরের মুসলিমদেরকে আগেই মরেছে রাশিয়া এবং চীন Bukhara Samarkand Uzbekistan Kazakhstan Tajikistan শুরু করে কাশগড় পর্যন্ত চীন সীমান্তে রাশিয়া সীমান্তে যখন কমিউনিজম প্রতিষ্ঠিত হয় নস করে লক্ষ লক্ষ মুসলমান মাদ্রাসা মসজিদ ধ্বংস আগেই করে দিয়েছে আল্লাহর রহমতে রুশ ভূখণ্ড যেগুলা মুসলিমদের সেগুলা পুনরায় স্বাধীনতা লাভ করেছে কিন্তু চীনের হাত থেকে এখনো মুক্তি পাওয়া সম্ভবপর হয় নাই তবে ওই যে একেবারে কল্পনা কাহিনী যেটা সরানো হয়েছে আর্মিরা রেপ করলো তিনজন মুসলিম মহিলাকে উপর থেকে কে কে আসলো মামুন না মামুর সেখানে কি কি কথাবার্তা হলো এই সকল অতি আধ্যাত্মিকতা এগুলা হলো আবার বানাউটি কথাবার্তা এগুলার কোনো ঠিক ঠিকানা নেই কত জায়গায় তো কত রেপ হচ্ছে রেপ হইলেই সেখানে করোনা আসবে এমন কোনো কথা নাই হতে পারে পাপের জন্যই আসে কিন্তু একটা ঘটনাকে নির্ধারণ করে ওইখানে কিছু কাল্পনিক ফেরেস্তা দাঁড় করিয়ে সেখানে আধ্যাত্মিক কিছু ঘটনা নিজের কল্পনার থেকে বানিয়ে নিয়ে পাবলিক খায় শ্রোতারা সোবহানাল্লাহ আল্লাহ করে কিন্তু তার বাস্তবতা কতটুকু মেহেদি প্রসঙ্গে বলে যাচ্ছি মাহাদি প্রসঙ্গে পঁচাত্তরটা আলামত প্রকাশ পেয়েছে তিনি এসে গেছেন তিনি নাবালক আছেন এই জন্য আছে তিনি মাঠে নামছেন না তিনি অসুস্থ আছেন হাসপাতালে আছেন নানান ধরনের আজগুবি একটা খুরি কাহিনী মাহাদি আসবেন বাস্তব যখন আসবে তখন এমনিতেই জানা যাবে সারা পৃথিবীতে এমনিতেই প্রকাশ পাবে এটা আকিদা একেবারে সুস্থির করা আছে এটা কোন নতুন মাস মাসআলা নয় কুর্তুবী এনে আলোচনা করেছেন কোন যুগে ইমাম ইবনে কাইম জাউজি আলোচনা করেছেন ইবনে কাসির আলোচনা করেছেন সৌদি আরবের ফতোয়া বোর্ড কত যুগ আগে ফতোয়া দিয়ে রেখেছেন এটা অনুসন্ধানের বিষয় না এটা তালাশের বিষয় না তালাশ করে শিয়ারা ওরা বলে দিয়েছে যে ওদের হাসান আল আসকার যে একেবারে পাঁচ বছর বয়সে গুহায় চলে গেছে তিনি মাহাদি আল মুমতাজার তিনি আইসা শিয়াদেরকে উদ্ধার করবেন এটা শিয়াদের কথা এটা কোন আহলুসুন্নাল জামাতের কথা না টোটালি প্রত্যাখ্যাত কথাবার্তা বানাওডে কথাবার্তা আপনি কোথায় পেলেন যে মেহেদের পঁচাত্তরটা আলামত থাকবে বেহুদা কথার একটা সীমা আছে সহি হাদিস শাহী বুখারীতে রয়েছে সহি মুসলিম বিস্তারিত বিবরণ রয়েছে আবু দাউদে বিস্তারিত বিবরণ রয়েছে আহলু সুন্নাহ আল জামাতের আকিদার কেতাবে সেগুলা কথা আছে আহলু সুন্নাহ আল জামাতের আলেম ওলামাগণ সেখানে সিল মেরে দিয়েছেন যে এনে কোনো কথা নাই ভবিষ্যৎ ভবিষ্যতে গায়েব আল্লাহ জানেন যখন মাহাদি আসেন দাজ্জাল আসবে তখন সুস্পষ্ট সুস্পষ্টভাবে জানা যাবে এর আলামত খোঁজা হলো শিয়াদের কাজ আলামত খোঁজা কোনো আহলে সুন্নাল জামাতের কোনো মুসলিমের কাজ নয় এটা হলো খালি ওয়াজের বাহাদুরি আমাদের এই সকল ভুয়া কথা বলার কোন অর্থ নেই ঠিক করোনা ভাইরাস নিয়ে অতি কল্পনা কাহিনীর কোন অর্থ নেই বাংলাদেশে তিনজনের কথা শুনেছি এবং তার চল্লিশ জনকে পারিপার্শ্বিকতার ভাষাই বুঝে নেই আমি তার আলহামদুলিল্লাহ এখনো বাংলাদেশের মানুষ সালাত আদায় করে বাংলাদেশের মানুষ সিয়াম পালন করে বাংলাদেশের তৌহিদপন্থী স্পষ্টভাবে সাড়ে তিন থেকে চার কোটি মানুষ আছে এখন যারা কঠিনভাবে তৌহিদপন্থী আলহামদুলিল্লাহ নাম আমি বলতেছি না আহলুল হাদিস সালাফি যারা এবং যারা নাম না নিয়েও সহিয়া থেকে এসেছেন তারা পরায় চার কোটি মানুষ বসবাস করে এদেশে হানাফি ভাই যারা আছেন তাদের মধ্যে অনেকেই শিরিক করেন না পন্থী নন সরাসরি পন্থী নন এমন হানাফি ভাইদের মধ্যে কয়েক কোটি আমরা আমি মনে করতে পারি এই দেশে আল্লাহর পক্ষ থেকে মহামারী গজব এসে সব শেষ করে দেবে এটা আমি নিজের থেকে মনে করি না কেন আল্লাহ নবী দোয়া করে গেছেন মহামারী দিয়ে আল্লাহ পাক তার মুসলিম উম্মতকে শেষ করে দেবেন না জায়গায় জায়গায় ঘটতে পারে আমি সাহস দিচ্ছি আপনাদেরকে শুধু একেবারে হয়রান পেরেশান করে দেওয়া শুধু মানুষকে হতাশায় ডুবিয়ে দেওয়া শুধু মানুষের ত্রাস সৃষ্টি করা এগুলা পত্র পত্রিকার বেচা কেনের কাজ সম্ভবত এত হাতে গড়ে উড়াইলেন পাওয়া গেল মাত্র তিনজন ইনশাআল্লাহ আল্লাহ হেদপন্থী বান্দারা দোয়া করছে আল্লাহ সুন্নতপন্থী বান্দারা দোয়া করছে আপনারাও দোয়া করতে থাকুন আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন ওষুধ ইনশাল আবিষ্কার হবে যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম স্বয়ং বলেছেন যত রোগ আসবে তার জন্য শেফা আসবে গবেষণা করুন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আর শেফা ভ্যাকসিন পরিষ্কারভাবে ইনশাল্লাহ বেরিয়ে আসবে সময়ের উপস্থিতি গজব নাজেল হয় খারাপদের কারণে হয়তো বা চীন এই জন্য আসছে আসতে পারে মুসলিমদেরকে অত্যাচার করছে মানুষদেরকে তো অত্যাচার করছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে অত্যাচারী রাষ্ট্র হল চীন মানুষের কোনো অধিকার নাই মানুষের কোনো বাক স্বাধীনতা নাই মানুষের কোন ক্ষমতা নিয়ে তো চিন্তা করারই কোনো অবকাশ নাই খাওয়াচ্ছে পড়াচ্ছে গরুর মতো ছাগলের মতো আর কমিউনিজমের একটা নিয়মই আছে প্রত্যেকের কাছ থেকে যা তা নিতে হবে আর যা প্রয়োজন তা দিতে হবে একটা মানুষের মধ্যে যোগ্যতা আছে কাজ করার গাড়ি চালানোর সর্বোচ্চ তার কাছে নিতে হবে এবং তার কাছে দিতে হবে অর্থাৎ একটা গাধী তার বিশ কেজি দুধ দেওয়ার ক্ষমতা আছে দুধ বিশ কেজি আমি বের করে নিব আর তাকে যথা পরিমাণ তাকে ঘাস খাওয়াবো ভুসি খাওয়াবো মানুষ হলো গরুর অবস্থানে মানুষের ব্যক্তি স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয় দিনই স্বাধীনতা যে কেড়ে নেওয়া হয় তাকে শুধু খাবার দিবে এবং তার প্রয়োজন মেটাবে ভাত কাপড় বাসস্থান দেবে আর তার কাছ থেকে নিয়ে নেবে এটা তো গরুর থিওরি এটা ছাগলের থিওরি এটা কোনো মানবতার থিওরির উপর চীন চলে না সম্মানিত উপস্থিতি কাজেই বলছি মানবতা যেখানে রহিত করে নেওয়া হয়েছে দিন ধর্মকে যেখানে চেপে ধরা হয়েছে ইসলাম যেখান থেকে বিদায় করে দেওয়ার মুসলিম মুসলিমদেরকে অত্যাচার করা হয়েছে সেখান তাদের কারণে গজব আসবে এটা কোরআন দ্বারা প্রমাণিত আল ফাসাদু ফিল বাররি বাহার বাহর বিমা কাসাবাদ নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু চান তারা যা করেছে তার সামান্য কিছুর প্রতিশোধ নেবেন পুরাটার না পুরাটার যদি প্রতিশোধ আল্লাহ পাক নিতে চান তাহলে যে কোন পাপের যদি সারা পৃথিবী তিনি গায়েব করে দিতে পারেন পাপ হিসেবে আল্লাহ পাক শাস্তি দেন না লিউযীকাহুম বাদাল্লাযী আমেলু তারা যা করে তার সামান্য কিছুর বিনিময়ে সামান্য কিছু শাস্তি দেন লাআল্লাহুম ইয়ারজুন যাতে তারা ফিরে আসতে পারে দ্রুত গতিতে তওবা করতে পারে দ্রুত গতিতে পাপের থেকে ফিরে আসতে পারে সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দিতে চান না শাস্তি দিয়ে বুঝিয়ে দেন যে তারা তারই তোমরা ফিরে আসো সম্মানিত শ্রোতৃমণ্ডলী আমি আপনাদেরকে আরো যা বলতে চাই সেটা হলো যেটা আমি শুরু করেছিলাম কাউকে যদি মহামারী রোগে ধরে মনে করবেন না সে কোনো খারাপ লোক মহামারী সৃষ্টি হয় খারাপ মানুষের কারণে কিন্তু সেটা ধরতে পারে ভালো মানুষকেও আল্লাহর নবী বলেছেন কয়েকজন শহীদের মর্যাদা পাবে তার মধ্যে একদল হলো মাতন অর্থাৎ তান তান বলা হয় সাধারণত এই একে প্লেগ রোগী প্লেগ রোগে যদি কেউ আক্রান্ত হয় তাতে যদি মারা যায় সে শহীদের মর্যাদা পাবে আল বুথুন পেটের কলেরার রোগে বা প্যাটের কোনো ভয়ঙ্কর রোগে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে আল্লাহ গারিফ পানিতে ডুবে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে আল হাদম মানে হলো বিল্ডিং ধসে মাটি ধসে কেউ যদি মারা যায় তাহলে সে শহীদের মর্যাদা পাবে আর যুদ্ধের ময়দানে যে এখলাসের সাথে বিধর্মীদের বিরুদ্ধে যুদ্ধ করে সেটা কিন্তু আবার সরকারের সাথে যার যার মতে তলোয়ার ধরে আবার তালে জঙ্গি হয়ে যাবেন নিজেরা যদি নিজের ভাব মতো তলোয়ার ধরেন জঙ্গি হয়ে যাবেন আর ওটা যদি সরকারের সাথে ইসলামিক স্টেটের বা সাধারণ সরকারের সাথে যদি এখলাসের সাথে তলোয়ার ধরেন তাহলে সেটা কি হবেন তাহলে সেটা শহীদের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ আজিজ এই কয়েক প্রকারের শহীদ রয়েছে এখন যদি কোনো ভাইরাসে আক্রান্ত হলেই সে খারাপ মানুষ এইটা যদি আমাদের ধারণার সৃষ্টি হয় সেগুলা সহি হাদিসের বিপরীতে চলে যাবে তাউনে মারা গেছেন বিলাল রাজিয়াল্লাহু আনহু স্বয়ং তাউসে আমওয়াসে বহু সাহাবির মৃত্যু হয়েছে দামাস্কে এবং সিরিয়া এবং ইরাক এলাকায় কারণ সাহাবিদের যুগে ওমর রাজিয়াল্লাহ সোহেল বুখারীর হাদিস ওমর রাজিয়াল্লাহ তাআলা রওনা করলেন যাত্রাপথে কিছু দূর যাওয়ার পরে খবর পাওয়া গেল যে সিরিয়ার ওই ইরাক দামেস্ক এলাকায় সেখানে তো প্লেগ দেখা দিয়েছে বর্ণনা কিন্তু সোহেল বুখারীতে বর্ণনা রয়েছে উনি ওখানে থেমে গেলেন যে কি করব ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা জানা নাই কি করতে হবে তিনি মুহাজিরিনদেরকে ডাকলেন পরামর্শের গুরুত্ব এখানে একই জায়গায় তিনি তিনবার পরামর্শ করেছেন মুহাজিরদেরকে আগে ডাকলেন যে পরামর্শ দাও আমরা ঢুকবো কি ঢুকবো না প্লেগে তো সেখানে মৃত্যু হচ্ছে আমরা সেখানে ঢুকবো কি ঢুকবো না তারা দ্বিমত করলেন একদল বললেন যুদ্ধের মাঠে বেরিয়ে এসেছি পিছিয়ে যাওয়া যায়জ না আরেক দল বললেন একেবারে রোগে রোগে মানুষ মারা যাচ্ছে সেখানে একেবারে এইভাবেই বিপদের মধ্যে আমরা ঢুকবো কিভাবে এখতালাফি তারা মতবিরোধ করলেন ওমর রাজিয়াল্লাহু বললেন এর তাফি আননি এখন তোমাদের সাথে আমার কথা শেষ মুহাজিরিনদেরকে ডাকলেন পরামর্শ দাও যুদ্ধে তো বেরিয়ে পড়েছি স্বয়ং ওমর রাজিয়াল্লাহু সামনে কি ঢুকবো কি ঢুকবো না আনসারীদের মধ্যে ওই দ্বিমতি হলো শেষ পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইরতাফি আননি ঠিক আছে তোমাদের সাথে কথা শেষ তখন তিনি বললেন কুরাইশদের মধ্যে সিনিয়র সাহাবী কারা আছে তারা আস দুই দল গেল সাধারণ মুহাজিরিনের সাথে পরামর্শ সাধারণ আনসারীদের সাথে পরামর্শ যখন সমাধান হলো না তিনি বললেন মাশায়েখ কোরাইশ যারা বেঁচে আছো কোরাইশদের মধ্যে সিনিয়র যে সাহাবীরা বেঁচে আসেন তারা আসুন তারা আসলেন তারাও পরামর্শ ঠিকমতো দিতে পারলেন না তবে বেশি বেশি মত হলো যে ফিরে যাওয়াটা ওখানে না ঢোকাটা তখন উমর রাদিয়াল্লাহু বললেন সিনিয়র সাহাবীদের সিনিয়র কোরাইশদের মত যখন হলে ফিরে যাওয়া কিছুটা রায় তাদের এইদিকে ঝুঁকে গেছে সুতরাং চলো আমরা ফিরে যাই আবু ওবায়দুল ইবনে সেনাপতি আবার যুদ্ধের মাঠের প্রধান সেনাপতি করে আগেই পাঠিয়ে দিয়েছেন ওমর রাজ আবু ওবায়দাকে আবু ওবায়দা রাস্তায় এসে বললেন খালিফাতুল মুসলিমিন প্লেগে তো সব সমস্যা হয়ে গেছে যাবেন কি যাবেন না এই সকল পরামর্শ শেষে যখন ফিরে যাওয়ার সিদ্ধান্ত হলো আবু উবায়দা বললেন আ ফের আমরা কি যুদ্ধের মাঠে বের হয়ে তারপরে ফেরত যাব আমিরুল মুমিনিন এটা কেমন হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আ গায়রুকা লাউ কালা ইয়া আবু উবায়দা আবু উবায়দা তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো এটা তাহলে কি হতো ওটা আর উনি বললেন না তিনি শুধু বললেন আবু উবায়দা তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো অর্থাৎ তিন গ্রুপের সাথে আমি পরামর্শ করেছি মহাজেরিনদের সাথে আনসারিদের সাথে এবং সিনিয়র কোরাইশদের সাথে সর্বশেষ সিদ্ধান্ত হয়ে গেছে এখন তুমি আবার নতুন করে বলছ যে যুদ্ধের থেকে পিছিয়ে যাচ্ছে সামনে যাওয়াই ভালো ছিল তুমি ছাড়া অন্য কেউ যদি বলতো কেউ তার মানে কি তাহলে শাস্তিটা কি তা দেখে নিতে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরে নতুন করে বিতর্ক তোলা যায় না আবু ওবায়দা হতে পারো তুমি যুদ্ধের সেনাপতি এখানেই যুদ্ধার ব্যাপার আর একটা পার্লামেন্টের ব্যাপার ইসলামিক পার্লামেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় সেনাপতি সেখানে কিছু করতে পারে না এখানে রাষ্ট্রকে আমি ইনফরমেশন দিচ্ছি যে সেটা একটা সাইড বিষয় তিন পক্ষের সাথে পার্লামেন্টারি পরামর্শ হয়ে গেছে খালিফাতুল মুসলিমিনে সেখানে সেনাপতি আলাদা করে কিছু নতুন পরামর্শ দিতে পারে না ইসলাম ইসলামী সকল কিছু শিখতে হবে সেখান থেকে তখন আবু ওবায়দা ইবনে দুইটা পরামর্শ দিলেন ওমর রাজিয়াল্লাহু তাআলাহু পরামর্শের মধ্যে একটু জটিলতা আছে কাজে আমি সেটা উত্থাপন করছি না যেহেতু আরো কিছু কথা আমার রয়ে গেছে সামনে পরামর্শের মধ্যে কিছু জটিলতা আছে এখান থেকে যারা রাষ্ট্র পরিচালনা করেন সমাজ পরিচালনা করেন তাদের জন্য অনেক কিছু শেখার আছে যদিও বিষয়টা একটা কঠিন অমর রাজিয়াল্লাহ তালানহ ফিরে গেলেন এই মুহূর্তে আব্দুর রহমান বিন আউফ দূরে ছিলেন কোথায় দৌড়ে আসলেন আব্দুর রহমান বিন আউফ কিন্তু ছয় জনের একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় যে ছয়জনকে দায়িত্ব দিলেন যে তোমরা পরামর্শ করে আমার পরে খলিফা নির্বাচন করবে এত বড় মাপের মানুষ তিনি এসে উপস্থিত হলেন বলে যে এত বিতর্কিত তো প্রয়োজন ছিল না আমি আল্লাহর নবীর কাছে হাদিস শুনেছি যদি তোমরা কোথাও মহামারী তাউনের খবর পাও তাহলে তোমরা সেখানে ঢুকবে না লা তাদখুলুহা আর যদি তোমরা কোথাও অবস্থান করো মহামারী স্থলে তাহলে লা তাখরুজু মিনহা সেখান থেকে তোমরা বের হবে না ওখানেই থাকবে রাষ্ট্রের জন্য আমি হাদিস শুনিয়ে দিচ্ছি এই মুহূর্তে আল্লাহ নবীর স্পষ্ট হাদিস সহেল বোখারিতে বর্ণনা করেন আব্দুর রহমান মিন আউফ যদি কোথাও মহামারীর খবর পাও সেখানে ঢুকবে না আর মহামারীর স্থলে যদি তুমি অবস্থান করো তাহলে সেখান থেকে বের হবে না চূড়ান্ত ফয়সলা আল্লাহ নবীর এখনো ঠিক তাই ঢুকবেন না যেখানে মহামারী আছে চীনে যাবেন না সফরের পারমিশন দিবেন না আমেরিকায় সফরের পারমিশন দিবেন না কেননা সেখানে আল্লাহ নবী বলেছেন যদি খবর পাও মহামারী সেখানে ঢুকবেন না আর চীনের কাউকে এদেশে আসতে দেওয়া যাবে না আল্লাহ নবী বলেছেন এর দ্বারা কি প্রমাণ হয় দুটো জিনিস আছে এখানে আজকে একটু জটিলতার মধ্যে আলোচনা করছি যে এক যেহেতু ফর্মুলা বলছি রাষ্ট্রের জন্য ইনফরমেশন দিচ্ছি যথাযথ কর্তৃপক্ষকে আমি দৃষ্টি আকর্ষণ করে চলেছি আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করে চলেছি এটার হাদিসের শরীয়তের মূল ভিত্তি রয়েছে এখানে অথচ লাদোয়াওয়ালা তুয়ারাতওয়ালা হামা আছে উট এক উটের যে চর্মরোগ হয় সবাই বলেন ভালো উটগুলাকে সরিয়ে নেব কিনা আল্লাহ নবী বলেন লাদোয়ালা তুয়ারাতওয়ালা হামা রোগ অতটা ইনফেকশন একটাতে একটা মতো অতটা হয় না কিন্তু এই জায়গায় আল্লাহ নবী বললেন যে যেখানে প্লেগ সেখানে ঢুকবে না মহামারী স্থলে ঢুকবো না সেখান থেকে বেরো হবে না দুই হাদিসের দুইটাই স্থল আছে অধিকাংশ মুহাদ্দিসিন আর ব্যাখ্যা করেছেন যে রোগ সংক্রমণ হয় না আদোয়া আমি বলবো যে না যেহেতু আল্লাহ নবীর বিভিন্ন ধরনের হাদিস আছে সব হাদিসগুলো একত্রিত করে যা দাঁড়ায় তা হল কিছু রোগ সংক্রমক আর কিছু রোগ সংক্রমক নয় যেটা যেখানে আছে সেখানে ওই জায়গায় থামিয়ে রেখে আমাদের ব্যাখ্যা করতে হবে না হলে স্পষ্ট বৈজ্ঞানিক সূত্রের বিরুদ্ধে আল্লাহ নবীর কোনো হাদিস যেতে পারে না আর আল্লাহ নবীর কোনো হাদিস স্পষ্ট পরীক্ষিত বৈজ্ঞানিক সূত্রের বাইরে যেতে পারে না কাজে কিছু রোগ সংক্রমক আর কিছু রোগ সংক্রমক নয় সব রোগী সংক্রমক এটা যেরকম হাদিস দ্বারা প্রমাণিত নয় ঠিক ঠিক কোন রোগী সংক্রমক নয় এ কথাটাও রাইট নয় এভাবে আমরা সকল হাদিসগুলোর একটা সমাধান দিতে পারি আকুল কৌলি হাজ ওয়াস্তাকুল অনেক মজমা সম্মানিত শ্রোতৃমণ্ডলী ইতিমধ্যেই আমেরিকা সহ বিভিন্ন দেশ আক্রান্ত হাজার হাজার রোগী সেখানে আক্রান্ত হয়েছে সৌদি আরবের স্কুলগুলা কলেজগুলো বন্ধ করে দিয়েছে ভিসা বোধ আপাতত বন্ধ রয়েছে ওমরা ভিসা আমি মনে করি যে যেহেতু ইসলামিক কান্ট্রি সেটা হজ এবং ওমরার ব্যাপারে কোন ধরনের নিষেধাজ্ঞা জারি না করাই উচিত কেন সে দায় দায়িত্ব আল্লাহ হাজিদেরকে আল্লাহ পাক কিভাবে রক্ষা করবেন ওমরাকারীদের আল্লাহ পাক কিভাবে রক্ষা করবেন তাদেরকে বাহিরে যাইতে না দেওয়া নির্দিষ্ট গতি পথে তাদেরকে ওমরাতেও যেতে দেওয়া হোক হজেও যেতে দেওয়া হোক হজ এবং ওমরা থেকে কোনো অবস্থাতেই যেন বাধা দেওয়া না হয় কিন্তু যুগী যদি আগেই রোগ ধরা পড়ে থাকে তাহলে তাকে যেতে দেওয়া যাবে না কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে যে সুস্থ সুস্থ প্রত্যেকটি মানুষকে হজ এবং উমরায় যেতে দিতে হবে কেন তার রক্ষা করার দায় দায়িত্ব আল্লাহর ইত্তিবা সুন্নার উপর যে থাকা হয় আল্লাহ ওয়াহাদ আশারিক আলাহ স্বয়ং বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ নাজিজ নিজের থেকে সিদ্ধান্ত নেওয়া কোনো অবস্থাতেই সঠিক হবে না সৌদি আরব আমাদের একটা জ্ঞানের মাতৃভূমি ওহির মাতৃভূমি হোক কিন্তু এখানে যদি আলেম আমাদের ফতোয়া বাদ দিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ এমন সিদ্ধান্ত নেওয়া হয় যা শরীয়তের যে একটা সাধারণ গতিবিধি আছে তার বিরুদ্ধে যাওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না যে কোনো অবস্থায় হাজিদের ওমরাকারীদের পরীক্ষা নিরীক্ষার পরে হজ এবং ওমরা করতে যেতে দিতে হবে হেফাজতের মালিক আল্লাহ ফাল্লাহ খায়রুল হাফেজা আল্লাহ হেফাজত করে আল্লাহ হেফাজত করবেন কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে ইনশাআল্লাহ আল্লাহ নবীর যখন ইন্তেকাল হয় মৃত্যুর সময় হয় ওসামা ইবনে জায়েদকে আল্লাহ নবীর সেনাপতি নির্ধারণ করলেন বালকা সীমান্তের যুদ্ধে যেতে হবে ঠিক ওই সময় আল্লাহ নবীর মৃত্যু হয়ে গেল মৃত্যুর পরে রাষ্ট্রীয় পরিস্থিতি একেবারে অস্থিতিশীল হয়ে পড়ল একদল জাকাত অস্বীকার করে ফেলল আরেকদল মুরতাদ হয়ে গেল আরেকদল নবুয়তের দাবি করল গোটা ইসলামিক স্টেট এক আবার হেফাজত গোটা ইসলামিক স্টেট একেবারে স্ট্যাগারিং শুরু করে দিল একেবারে কেউ কারো কোনো কথা শোনে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা হিসাবে এত ধীর এত স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এসে পরামর্শ দিচ্ছেন আপোষ করে নেই অমক পরামর্শ দিচ্ছে এই অমক পরামর্শ দিচ্ছে সেই তিনি ধীর স্থিরভাবে দাঁড়িয়ে আছেন কোনো চিন্তাই করছেন না তিনি বললেন আমার প্রথম কাজ হলো ওসামা বিন জায়েদের বাহিনী পাঠিয়ে দেওয়া যেহেতু আল্লাহ নবী পাঠিয়ে দিয়েছিলেন ওই সময় মৃত্যুবরণ করার কারণে বাহিনী স্থগিত হয়ে আছে যেটা আল্লাহ নবী রেখে গেছেন ফার্স্ট ওইটা ফার্স্ট অ্যাকশন ওইখান থেকে আমার শুরু হবে ওখানে কে কি করলো ওটা দ্বিতীয় কাজ সবাই বললেন এই অবস্থায় আপনি ওসামার বাহিনী পাঠিয়ে দিবেন কয়েক হাজার সৈন্য চলে যাবে এখানে জাকাত অস্বীকার করছে ওখানে মোরতাদ হয়ে যাচ্ছে ওখানে বিদ্রোহ করছে ওখানে নবুতের দাবি করছে কয়েক হাজার সৈন্য এখানে মদিনায় প্রয়োজন সকল বিদ্রোহ দমন করার জন্য আর এই মুহূর্তে আপনি পাঠিয়ে দিবেন মনে তোমরা কি মনে করেছ আনা মুত্তাবিল আস্তু মুক্তাদান আমি আল্লাহ নবীর অনুসরণকারী খালিফা মাত্র আমি নিজের থেকে কিছুই করব না আল্লাহ নবী পাঠিয়েছিলেন আমি পাঠাবো তারপরে আরো শক্ত কথা বললেন বিদ্রোহীরা এসে যদি মদিনার মানুষকে কেটে শেষ করে দেয় আল্লাহ নবীর স্ত্রীদেরকেও যে তারা মেরে ফেলে এবং তাদেরকে যদি কুত্তায়ও খায় আল্লাহ নবী যে বাহিনী পাঠিয়েছিলেন সেইটার থেকে আমি স্টার্ট করব আমার সেনাবাহিনীর প্রয়োজন নাই পাঠিয়ে দিলেন সাহাবিরা অনেকেই বিরোধিতা করলেন বাচ্চা মানুষ দাসপুত্র অনেকের বিরোধিতা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাস কোনো কিছুতেই কর্ণপাত না করে সেনাবাহিনীর সাথে রওনা হলেন তিনি হেঁটে যাচ্ছেন ওসামা উটের উপরে ওসামা বলছেন ইম্মান তারকা বা অনসেন হে খলিফাতুল মুসলিমিন আপনি হয় উটের উপরে উঠেন না হলে আমার নেমে যেতে বাধ্য আমি বললাম আমি হাঁটছি না এমনিতেই তোমাকে উটের উপর চড়িয়ে আমি হাঁটছি কেন জানো কারো কারো বিরোধ আছে কারো কারো দ্বিমত আছে আল্লাহ নবী তোমাকে সেনাপতি বানিয়েছেন এখানে কারো কোনো দ্বিমত চলবে না তোমাকে উটের পিঠে চড়ে আমি হেঁটে তাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি আল্লাহ নবীর অনুসরণই বড় জরুরি আমার ইজতেহাদ বড় জরুরি না সব সমস্যার সমাধান হয়ে গেল বাহিনীও জিতে আসলো বিদ্রোহীরাও দমন হয়ে গেল সব ইত্তেবা কাজে হজ আমরা এটা ইত্তেবা আপনারা করবেন এটা কতগুলা দোয়া দু একটা দোয়া খেয়াল করে দিচ্ছি আপনাদেরকে এখন মূর্তিগুলা সব নেমে ফেলুন ছবিগুলা সব নামিয়ে ফেলুন পাপাচার বন্ধ করুন তারপরে আপনারা যারা করেন তাদের জন্য এই যে ছবি টবি যা ঝুলিয়ে রেখে দেন শখে শকে সর্বত্র ওগুলা নামান পাপাচার হাইকোর্ট এত আতঙ্কিত হয়ে পড়েছেন থেমিসের মূর্তি নিজ দায়িত্বে ভেঙে চড়ে ফেলুন আপনারা ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন তারপরে কতগুলা দোয়া আপনার মাস্ক চাচ্ছেন প্রতিরোধ চাচ্ছেন কিন্তু আল্লাহ নবী যে কয়েকটা দোয়া করতে বলেছেন সেগুলা বোধহয় আপনারা ভুলে গেছেন মহামারিকার মাস্ক দিয়ে ফিরে দোয়ায় ফিরে তার বৈজ্ঞানিক বৈজ্ঞানিকভাবে ভ্যাকসিন যখন হয় তখন হবে কিন্তু আতঙ্কিত কেউ হবেন না হতাশা কেউ হবেন না মোমেনের আতঙ্ক নাই মোমেনের হতাশা নাই সতর্ক থাকবেন দোয়া করবেন আল্লাহ যা করার তা করে দেবেন ইন্নালিল্লাহ পড়বেন বাস শেষ আলহামদুলিল্লাহ দুঃখ কষ্ট মানবিক ব্যাপার ওটা তো হবেই সেটাকে সংযত রেখে আমাদের চলাফেরা করতে হবে কয়েকটা দোয়া আপনার যদি মনে থাকে তাহলে মনে রেখে দেবেন আল্লাহ নবী বলেন একরা তুমি পড়ো সালাসমারা তিন বা তিনবার পড়বে তোমরা সেটা হলো ওসমান রাদিয়াল্লাহু বর্ণিত সেটা হলো কুল হু আহাদ তিনবার উল আউযু বিরাব্বিন নাস তিনবার কুল আউযু বিরাব্বিল ফালাক তিনবার সবাই তো সূরাগুলো জানেন সন্ধ্যার সময় তিনবার পড়বেন আর সকালে তিনবার পড়বেন সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী বলেন যে কিছুই তোমাকে স্পর্শ করবে না তাকদীর তো কেউ রদ করতে পারবে না কিন্তু আতঙ্ক আতঙ্ক যা কিছু আছেন আপনার মনের মধ্যে হিম্মত এবং সাহসের উদ্রেক হবে সুরা তিনটা তো সবাই জানেন কি কুল হুয়াল্লাহু আহাদ তিনবার কুল আউযু রাব্বিন নাস কয়বার তিনবার কুল আউযু রাব্বিল ফালাক কয়বার তিনবার সন্ধ্যায় পড়বেন সকালে পড়বেন এই তারপরে পড়বেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাকা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতে বিচ্ছুই কামড় দিয়েছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ বিচ্ছুই যে কামড় দিল আল্লাহ নবী বললেন কেন সন্ধ্যার সময় তুমি এই দোয়াটা পড়ে শুতে পারলে না যে কি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাকা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত আল্লাহর পূর্ণাঙ্গ কালেমা সমূহ দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি খালাকা যত খারাপ কিছু তিনি সৃষ্টি করেছেন খারাপ কে সৃষ্টি করেছেন আল্লাহ কুফুরি কে সৃষ্টি করেছে কুফরি আল্লাহ পছন্দ করেন না হারাম কিন্তু সৃষ্টি করেছেন কে আল্লাহ শিরেক আল্লাহ পছন্দ করেন না হারাম কিন্তু সৃষ্টি করেছেন কে আল্লাহ কাফের কে কে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু সে কুফরি করে কিটা আল্লাহ পছন্দ করেন না সব সৃষ্টি আল্লাহ করেছেন কিন্তু কিছু পছন্দ করেন কিছু পছন্দ করেন না এটা মানুষকে সে স্বাধীনতা দিয়ে দিয়েছেন মিন রেমা খালাকা সাপ আল্লাহ সৃষ্টি করেছেন বিচ্ছু আল্লাহ সৃষ্টি করেছেন মহামারী রোগগুলা কে সৃষ্টি করেছেন আল্লাহ পাঠানকে আল্লাহ কিন্তু এখান থেকে বাঁচার জন্য আল্লাহ পাক দুইটা জিনিস দিয়েছেন একটা হলো দোয়া আরেকটা কি ঔষধ যেমন দোয়া পাঠ করবেন সরকারি নির্দেশ দরকারি নির্দেশ ডাক্তারি নির্দেশ যা কিছু আছে সব কি করবেন মেনে চলবেন কেন আল্লাহ নবী বলে দিয়েছেন দাওয়ার ব্যবস্থা আল্লাহ পাক করেছেন কেতাব তেব্বে সব বিস্তারিত বিবরণ আছে আবার দোয়া পরে বসে থাকবেন আর বলবেন <clears throat> যে ওষুধপত্র কিচ্ছু খাবো না ডাক্তারের কাছে যাব না এটা ঠিক নয় কেননা আসবাব এখতিয়ার করতে হবে আসবাব এখতিয়ার মানে একজন এসে বলছে উঠ ছেড়ে দিয়ে আসল আল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম আল্লাহ নবী বলে একাল সুম্মা তাওয়াক্কাল উটটা খুঁটির সাথে বাইন্দা তারপর তাওয়াক্কল করো উট ছেড়ে দে তাওয়াক্কুল করছো এটার নাম তাওয়াক্কল না তুমি উপার্জন করবে না খাবে না আর বলো যে আল্লাহ রেজেক আমাকে বাঁচাই দেবে দিতে পারে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু সাধারণ নীতি না তুমি উপার্জন করো খাও তারপর আল্লাহর উপর ভরসা করো আল্লাহ তুমি আমাকে জীবন যতদিন আছো বাঁচায় রাখো ওষুধ যা আছে খাবেন মাস্ক ব্যবহার করবেন সতর্কতা যা আছে তা অবলম্বন করবেন আমার সীমা যা নির্ধারণ করে দিয়েছেন দুইশো একত্রিত হতে পারবে না একই মসজিদে তো কয়েক হাজার মুসল্লি হাইকোর্টের নির্দেশ আবার এখানে কার্যকর না হয় হারাম সেটা হজের জন্য যেটা বলেছি ওমরার জন্য যেটা বলেছি মসজিদের ক্ষেত্রে যেন এই সকল কুকথা না হয় কোথাও যে দুইশোর উপরে একত্রিত হতে পারবে না এই মসজিদে কয়েকশো মুসল্লি আছেন বাইতুল মোকারমে হাজার হাজার মুসল্লি আছেন আল্লাহ যেদিন এই মসজিদ আরো বড় করার তৌফিক দিবেন হাজার হাজার মুসল্লি এখানে সালাত আদায় করবেন হাইকোর্ট যদি নির্দেশ দেয় যে দুইশোর বেশি উপস্থিত হতে পারবে না এই নির্দেশ হারাম এই নির্দেশ হারাম এই নির্দেশ হারাম যেই দেখ না কেন মসজিদে মুসল্লিরা সব আসবেন দুইশো হোক দুই হাজার হোক দুই লক্ষ হোক সেখানে আসতে হবে ওয়াজ মাহফিলগুলো যেটা ফালতু ওয়াজ মাহফিল ওগুলো নিয়ে আমি কথা বলছি না সেটা চলতেও পারে নাও চলতে পারে কিন্তু বিশেষ ওয়াজ মাহফিল যেগুলা কোরআন হাদিসের আলোচনা হয় সেটা আপনারা এই উজুহাত আবার বন্ধ করে অতি উৎসাহী আছে হাইকোর্ট এখনো পুরাপুরি রুল দিয়েই সারে নাই গ্রামে গঞ্জে ওয়াজ মাহফিল বন্ধ করা শুরু করে দিয়েছে এখানে অনেকগুলা ক্ষতি হয় আল্লাহর কথা হয় রাসুলের কথা হয় সেখানে কিছু আল্লাহর বান্দারা কিছু রুজি রোজগারও করে হজের মধ্যে রুজি রোজগার জায়েজ আছে এখানেও চায় এখানে এইভাবে রুল দেন যে যেখানে কোনো সমস্যার সম্ভাবনা নাই সেখানে ইনশাল্লাহ হবে যেখানে বিশেষ সম্ভাবনা আছে আক্রান্ত হওয়ার মানে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষায় সেখানে চলবে না এই নির্দেশ আপনারা দিতে পারেন কিন্তু জুমার ক্ষেত্রে ঈদের ক্ষেত্রে ধর্মীয় ক্ষেত্রে এই সকল নির্দেশ আপনারা সতর্ক হয়ে দেবেন পাইকারি নির্দেশ জারি করে অতি উৎসাহীদেরকে কোনো অসৎ সুযোগ দিবেন না একটা নিখুঁত ব্যবস্থাপনা রয়েছে আমাদের দেশে অনেক কিছু হ্যাপাজলি একেবারে অনুমান ভিত্তিক একটা কিছু বলে দেন সুনির্দিষ্ট হয়ে পড়াশোনা করে একবারে ঘাটে ঘাটে পয়েন্টে পয়েন্টে বলেন না তখন প্রশাসনিক কর্মকর্তারা নিজ নিজ ক্ষমতার অপব্যবহার করতে থাকে এগুলো আমাদের দেখা বিষয় আপনারা বসে আছেন ওখানে বেতন দেওয়া হয় সুযোগ সুবিধা দেওয়া হয় চিন্তার ক্ষেত্র আছে আপনারা কেন আট ঘাট মেরে এদেশের ধর্ম এদেশের মানুষ এদেশের মাটি এদেশের কালচার সকল কিছু তার সাথে বিপদ আপদ টু দি পয়েন্ট ঘেটে ঘেটে কেন কথা বলেন না যে প্রশাসনিক কর্মকর্তারা বা অন্যান্যরা সেখানে যার যার মতো অপব্যবহার করতে থাকে আর মানুষের হয়রানি বাড়তে থাকে কাজে এই নির্দেশ এখানে আসবে না তিন আল্লাহ নবী বলেছেন যে তুমি এই দোয়াটা তিনবার পড়বে সেটা হলো আউযবে বিসমিল্লাহিল্লাযী লা মাস মা'আসমিহি শাইউন ফিল আর দেওয়ালা ফিসামা ওয়াহুয়া সামিউল আলিম মনে থাকবে তো আমি আপনাদের কিতাবের নাম বলে দেই সোজা রিয়াদুস সালেহিন খুলবেন ইমাম নবী অনেক দোয়া সেখানে উল্লেখ করেছে সহিহুল বুখারীর কিতাবে খুলবেন এখানে অনেকগুলা দোয়া আছে সহিহ মুসলিমের কিতাবুল দাওয়াত ওয়াল আযকার কিতাবুল দাওয়াত খুলবেন অনেকগুলো দোয়া সেখানে লিপিবদ্ধ আছে আমরা বলে দিচ্ছি মনে থাকবে না হাসনুল মুসলিম এই সকল দোয়া খুব বেশি ভালো করে আছে বলে আমার মনে আমার চোখে পড়ছে না সুতরাং রিয়াদুস সালেহিন খুলবেন মিশকাতুল মাসাবির এই আমরাদের অধ্যায় রোগের অধ্যায় জানাজার আগেই আছে দেখবেন যে অসুস্থ হলে সেখানে কি পড়বেন তারপরে সালাতের পরে আজকার ওই যে কেতাব সালাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন সালে এনে পাবেন সহি মুসলিমে কেতাব দাওয়াতে পাবেন সহিউল বোখারি কেতাব তেব্বে হাদিসগুলো পাবেন আর দোয়ার অধ্যায় পাবেন এতটুকু দেখলে আপনি দেখবেন যে অনেকগুলো হাদিস নিজেরাই পেয়ে যাবেন ওই কোট করে হাদিসগুলো লিখে নেবেন তারপরে ইনশাল্লাহ পাঠ করবেন আল্লাহ নবী বলেন যদি কেউ এই দোয়া পাঠ করে আউযু বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন সেই আল্লাহর নামে যিনি আল্লাযী লা ইয়াদুররু মা শাই যার নামের সাথে কোনো কিছুই কোনো বালা মুসিবত স্পর্শ করতে পারে না ফিল আরদ ওয়ালা ফিস সামা আসমানের এবং জমিনের কোনো কিছুই যার নামের সাথে যার নাম উচ্চারিত হলে যে বালা মুসিবত কাউকে স্পর্শ করতে পারে না এত বড় নাম যে আমি বলছি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা শাই ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমানে কেউ পারে না ওয়া সামিউল তিনি মহা শ্রোতা তিনি মহা জানতা মহাদের এটা সন্ধ্যায় তিনবার আর সকালে তিনবার এটা পাঠ করবেন আল্লাহ নবী কিছুই কুল শাই বলছেন সেই যদি তার আগে যে কুল আসে সেই এর আগে যে কুল শব্দ আছে সকল কিছুর প্রসঙ্গ আছে মা এসা যদি ক্রিয়া আসে সকল কিছুকে সামিল করে আর সেই এর আগে যে কুল আসে আর ওই ব্যাকরণে সকল কিছুকে সামিল করে যত বালা তত কিছুর প্রতিরোধ এগুলা আল্লাহ ইন্নী আউযু মিন জাহাদিল বালা ওয়া দারকিশ শাকা ওয়া শামাতাতিল কাদা এই দোয়ার অনুবাদ আমি আপনাদের সামনে করছি না তা দোয়ার অনুবাদটা করে দিই আল্লাহ ইন্নী আউযু মিন জাহাদিল একেবারে কঠিন বিপদ কঠিন বিপদে আক্রান্ত হওয়ার যে বিপদ মহা সংকট মহা সংকটপূর্ণ মালা বালা ছোটখাটো বালা তো দৈনিকই আছে ঘরের বালা স্ত্রীর বালা বাচ্চা কাচ্চার বালা পথে ঘাটের বালা হাট বাজারের বালা সর্বত্র তো বালা আর বালাই ছোটখাটো টুকটাক বালা না মেন জাহাদেল বালা সংকটপূর্ণ বালা যেগুলাকে বালা হিসাবে গণ্য করার যোগ্য মহামারীর উপর যেগুলা আসে সেগুলা মেন জাহাদেল বালা ওয়া দারকিস শাখা মানে হলো একেবারে কঠিন বিপদ আপদ শাখা মানে হলো যেগুলো সাধারণত দুর্ভাগ্য বলে মানে দুর্ভাগ্য বলতে আসলে কিছু নেই তবে আছে ওয়াল কাদরে খাইরিহি ওয়া রেহি যেগুলাকে মানুষ বলে যে দুর্ভাগ্য এটা আল্লাহর পক্ষ থেকে দুর্ভাগ্য আমি দুর্ভাগ্য বলে সেটাকে উড়িয়ে দিয়ে আল্লাহর উপর চাপিয়ে দেবো এটা জায়েজ না তাকদিরিনে আমি একদিন কথা বলেছি ওয়াদারকে শাকা যে কোন ধরনের বিপদ আপদ কঠিন সমস্যা আমাকে হঠাৎ আক্রমণ করবে আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই ও আয়দা আমি মুসলিম আমি মুমিন আমার উপর যদি বিপদ আপদে ভাবে চাপে কঠিন ভাবে যদি আমরা আক্রান্ত হই অমুসলিমরা আমাদের উপর হাসে অমুসলিমরা আমাদের উপর রসিকতা করে এতদিন তো বলছিলাম চীন এই কারণে আক্রান্ত হয়েছে খ্রিস্টানরা আক্রান্ত হয়েছে এখন যদি কোনো মুসলিম কান্ট্রি এত কড়া কড়া বক্তব্য দিয়ে এসেছি এখন যদি মুসলিম কান্ট্রি কোনো মুসলিম আক্রান্ত হয় তাহলে ওরা কি বলবে এতদিন তো আমাদের বিরুদ্ধে খুবই কয়ে আসছো এখন তোমরা আক্রান্ত হলো কেন হলে কেন আমি শুনেছি ইরানের ভাইস প্রেসিডেন্ট আক্রান্ত তিরিশ জন পার্লামেন্টের সদস্য আক্রান্ত ওরাও ওদের কাতারেই ইহুদি খ্রিস্টানদের কাতারেই এদের মুসলমান বলার কোনো কায়দা নাই আল্লাহ যত এদের এই বালা থেকে এই পৃথিবীকে রক্ষা করেন আহলে সুন্নাল জামাতের লোকেরা ততটা এই এই হাফ ছেড়ে বাঁচতে পারে সু এল কাদা আল্লাহ এটা হলো শেষ কথা সু এল কাদা বিপদ হলো আপদ হলো আপনি আক্রান্ত হলেন কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে মারা যান এটা হলো সুল কাদা এটা হলো সবচেয়ে বড় বিপদ এটা হলো সবচেয়ে বড় মুসিবত এটা হলো সবচেয়ে বড় আপদ জ্বর হলো জারি হলো করেলা হলো বসন্ত হলো তারপরে আপনার করোনা ভাইরাস হলো যাই হোক না কেন যদি দিনের উপর মারা না যান যে লাইলাহ ইল্লাল্লাহ পড়ে মারা না যান এটা হলো সুয়েল কাদা শেষ হয়ে গেলেন জাহান্নামি হয়ে মনে মনে বিবরে বিড়বিড়ে হোক বা মুখে উচ্চারণ করে হোক উচ্চারণ করে যদি মারা যান তাহলে হোসনুল খাতেমা হলো হোসনুল কাদা হলো আল্লাহ নবী বলে দিয়েছেন সব সময় দোয়া করবে হে আল্লাহ আমার শেষটা যেন লা ইল্লাল্লাহর উপরে হয় মান কানা আখের কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল যে ব্যক্তির শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ সে ব্যক্তি জান্নাতে যাবে আজ হলেও যাবে কাল হলেও যাবে শেষ মুহূর্তে হলেও যাবে পাপাচার কমিয়ে দিতে হবে এবনে মাজার একটি হাদিস আছে যখন তোমাদের মধ্যে জেনা বেবিচার ইফটেজিং খারাপ কাজ বেড়ে যায় তখন এমন সব রোগ তোমাদের মধ্যে বিস্তৃত লাভ করবে যা পূর্বপুরুষের কেউ দেখে নাই সারা পৃথিবী পাপাচার বন্ধ করে দাও হেদের পথে ফিরে আসো মুসলিম গুলা এই মূর্তি ছবি যেগুলা আছে সেরেকি আকিদা যা আছে মাজার কবরে যেগুলা হয় যত প্রকার সেরেকি আকিদা টাকিদা আছে এগুলা আস্তে আস্তে এগুলাতে ফেরত আসো বেদাতি কর্মকাণ্ডতে ফেরত আসো আর যারা সাধারণ পাবলিক তৌহিদ সেরে কিছুই বোঝে না কিছু বোঝেন কিছু বোঝেন না তারা যে সকল পাপাচারে জড়িত ভিনদেশি কালচার ইহুদি কালচার খ্রিস্টান কালচার হিন্দু কালচার নিয়ে ব্যস্ত আছেন তারা সেগুলা পরিত্যাগ করেন আল্লাহর পথে ফিরে আসুন সালাতে হাজিরা দেন আল্লাহর কাছে সবাই দোয়া করুন আল্লাহ বালা মুসিবত তুলে নাও ইনশা আল্লাহ বালা মুসিবত তুলে নেবেন তেমন কিছুই হবে না বলে আমার আশা আল্লাহই ভালো জানেন এতগুলো দোয়া আপনারা পড়লেন সাথে সাথে হৃদপন্থী মুসলিম ডক্টর মুজাফর এখানে দু এক জমা আগে হয়তো বা পূর্বতে নাওয়াজেলা পাঠ করেছেন বহু জায়গায় দোয়া হচ্ছে আল্লাহ পাক ইনশাআল্লাহ তুলে নেবেন কিন্তু আমার অনুরোধ সরকার এবং প্রভাবশালী যারা তারা যেন যেগুলা যেগুলা বললাম ইশারা ইশারা সেগুলার থেকে যেন তারা বিরত থাকেন এখনই যেন ব্যবস্থা গ্রহণ করে আল্লাহ পাক তাদের তৌফিক দান করুন অনেকজন দোয়া চেয়েছেন আমাদের মোতাবল্লি নজরুল ইসলাম সাহেবের শাশুড়ি বাউন্ন বিরানব্বই বছর বয়স লাইফ সাপোর্টে আছেন এই জমির যে দাত্রী তার ব্যাপারে একটু খবর এসেছে যার কাছ থেকে জমিটা নেওয়া হয়েছে এবং আরেক ভাই তারও আত্মীয় স্বজন খুবই বিপদগ্রস্ত আছেন কেউ কেউ মারা গেছেন অনেকগুলো খবর পেয়ে গেলাম এখানে আসার পরে কিন্তু কেউ করোনা ভাইরাসে না আবার ওটা মনে করবেন না ভাইরাসের মধ্যে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো মৃত্যু হবে আল্লাহ তো অভিজ্ঞ শহীদ মৃত্যু হয়ে যেতে পারে তা উনির উপর কি আস করে হয়ে যেতে পারে খারাপ কিছুই মনে করবেন না আল্লাহ পাক আমাদেরকে রুগীদেরকে যারা আছেন তাদেরকে শেফা দান করুন আর আল্লাহ এই ভাইরাস বলে আর রোগ বলে আল্লাহ এটা আমাদের মুসলিম কান্ট্রি থেকে তুলে নিন আল্লাহ তুমি সরিয়ে নাও যেখানে নেওয়ার তোমার ইচ্ছা এটা হোক আর যারা মারা গেছেন আল্লাহ তাদের করবরের আজাব সহ বিভিন্ন আজাব গজাব থেকে তাদেরকে রক্ষা করো এই মসজিদের জমি আলহামদুলিল্লাহ রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং মোতাউল্লি সাহেবের নামেই হয়েছে আলহামদুলিল্লাহ এটার এখন এই বানানোর কাজ শুরু করতে হবে বিশ লক্ষ টাকার মতো আমাদের হাতে এখন রয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দানের হাত এখন প্রশস্ত করা শুরু করে দেন তারপরে আর কি বলেছো তোমরা তোমাদের পরে বলা ভালো খোদবার মধ্যে এগুলা না বলাই ভালো পরে বলা ভালো আলহামদুলিল্লাহ আমরা এগুলা অবশ্য বলে থাকি খোদবার মধ্যে তবে বলে ফেলি কিন্তু আসলে এগুলা পরে বলতে হয় আমরা হয়তো পরবর্তী খেয়াল করব আপনারাও খেয়াল করিয়ে দিবেন যেটা খোদবার একান্ত বিষয় খোদবার মধ্যে বাহিরের যা কিছু সালাতের পরে ইনশাল্লাহ আমরা সন্দেহ اللهم انصر من نصر دينا محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دينا محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأتم وهم وأكبر